সমস্ত বস্তুর মধ্যে রয়েছে একটি বস্তু হচ্ছে যে বুদ্ধির সংরক্ষণ করা এই বুদ্ধি আমাদের ব্রেন অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি নিয়ামত এই নিয়ামতকে আমরা যেন নষ্ট না করে দিই যদি মানুষের বুদ্ধি না থাকতো তাহলে দুনিয়ার কোনো উন্নতি হতো না তো এই বুদ্ধির দ্বারা আমি আমার সমাজের আমার দেশের বিশ্ববাসীর উপকার করার চেষ্টা করব। সুতরাং আমি আমার বুদ্ধিকে কোনোদিন যেন নষ্ট না করে দিই তাই আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইয়া আমানু ইন্নামাল খামরো ওয়াল মাইসুর ওয়াল আনসাব ওয়াল আজলাম ও সূরা মায়েদার নম্বর আয়াত এটা আপনারা দেখতে পারেন এই আয়াতটির ভাবার্থ হচ্ছে এই যে হে ইমানদারগণ অবশ্যই মদ মদ্যপান করা মদ জুয়া খেলা প্রতিমা তৈরি করা এবং রাশিফল নির্ধারণ করার জন্য সর প্রভৃতি ব্যবহার করা শয়তানের শয়তানের অপবিত্র আচরণ তাই এই আচরণগুলি বর্জন করো তবেই তোমরা সুখদায়ক জীবন লাভ করতে পারবে সুরা মায়েদা আয়াত নম্বর কত বললাম আয়াত নম্বর নব্বই তাই আল্লাহর রসুল সাল্লাহ ইসলাম এই সম্পর্কে বলেছেন আন আয়েশা رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال كل شراب أسكر فهو حرام رواه الإمام البخاري في صحيحه والإمام مسلم أيضا في صحيحه واللفظ للبخاري এই হাদিসটির ভাবার্থ আপনাদের সামনে তুলে ধরি নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের প্রিয়তমা আয়েশা রবি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে সকল প্রকার সকল প্রকার নেশাদায়ক পানীয় দ্রব্য হারাম সকল প্রকার নেশাদায়ক পানীয় দ্রব্য হারাম বা অবৈধ এই হাদিসের আলোকে এটাও বলা যেতে পারে যে প্রত্যেক মাদক দ্রব্য পানীয় দ্রব্য হোক বা ট্যাবলেটের রূপে হোক কিংবা ইঞ্জেকশনের দ্বারা হোক সমস্ত মাদক দ্রব্য ব্যবহার করা অবৈধ এবং হারাম পবিত্র কোরআনেও এটাকে হারাম ঘোষণা করেছে আর পবিত্র নির্ভরযোগ্য হাদিসেও এটা এসেছে এবং হারাম ঘোষণা করেছে সুতরাং আমরা বুদ্ধির সংরক্ষণ করবো মাদক দ্রব্য এই জন্য হারাম করা হলো যে এতে মানুষের বুদ্ধি হারিয়ে যায় জ্ঞান হারিয়ে যায় বিবেক বিবেচনা বিচার শক্তি ধ্বংস হয়ে যায় এই জন্য আমরা মাদক দ্রব্য থেকে দূরে থাকব আমরা মদ্যপান করব না আমরা নেশা করব না যাতে বুদ্ধির ক্ষতি হবে সেই সমস্ত বস্তু থেকে সদা সর্বদা আমরা দূরে থাকার চেষ্টা করব যে ব্যক্তি মাদক দ্রব্য ব্যবহার করে সে ধ্বংস হয়ে যায় জীবিত থাকাতেই সে ধ্বংস হয়ে যায় কিসে তার উপকার হবে কিসে তার পরিবারের উপকার হবে কিসে তার সন্তান সন্ততির উপকার হবে কিছুই খেয়াল রাখতে পারবে না যদি সে নিজের বুদ্ধিকে ধ্বংস করে দেয় এই বুদ্ধিটি হচ্ছে একটি বড় নিয়ামত সুতরাং এই বুদ্ধির সংরক্ষণের জন্য আল্লাহ তালা নেশাদায়ক বস্তু ব্যবহার করা হারাম করে দিয়েছেন আর রসুল্লাহ সাল্লাহ আলি এটা হারাম করে দিয়েছেন সুতরাং আল্লাহ তদীয় রাসুলের পক্ষ থেকে সমস্ত প্রকারের নেশাদায়ক বস্তু হারাম করা হয়েছে আমরা আমাদের সমাজে এই নেশার কোনো বস্তু প্রচার হতে দিব না আর কোন ব্যক্তিকে এই সমস্ত বস্তুর ব্যবসাও করতে দিব না কেন যে যারা ব্যবসা করবে তারাও এটা হারাম উপার্জন করবে হারাম বস্তুর হারাম বস্তু যেমন খাওয়া পান করা ব্যবহার করা হারাম তো অনুরূপ ভাবে তার ব্যবসা বাণিজ্য করাও হারাম সুতরাং যে বস্তুর দ্বারা আমাদের বুদ্ধির ক্ষতি হবে সেই বস্তু থেকে আমরা দূরে থাকব আমাদের সমাজকেও দূরে রাখব আমাদের পরিবার পরিজনকেও দূরে রাখার চেষ্টা করব আকুল কৌলি হাদা ও সরুল্লাহ আলী ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত মিন কুল্লি দামবি ওয়া তুবু ইলাইহি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া